قل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا ويذيق بعضكم بأس بعض انظر كيف نصرف الآيات لعلهم يفقهون আপনি বলুন তিনি শক্তিমান যিনি তোমাদের উপর কোন শাস্তি উপর দিক থেকে অথবা তোমাদের পদদল থেকে প্রেরণ করবেন অথবা তোমাদেরকে দলে উপদলে বিভক্ত করে সবাইকে মুখোমুখি করে দেবেন এবং একে অন্যের উপর আক্রমণের স্বাদ আস্বাদন করাবেন দেখো আমি কেমন ঘুরিয়ে ফিরিয়ে নিদর্শনাবলী বর্ণনা করি যাতে তারা বুঝে নেয় আপনার সম্প্রদায় একে মিথ্যা বলছে অথচ তা সত্য আপনি বলে দিন আমি তোমাদের উপর নিয়োজিত নই প্রত্যেক খবরের একটা সময় নির্দিষ্ট রয়েছে এবং অচিরেই তোমরা তা জেনে নেবে وَإِذَا رَأَيْتَ الَّذِينَ يَخُوضُونَ فِي آيَاتِنَا فَأَعْرِضْ عَنْهُمْ حَتَّى يَخُوضُوا فِي حَدِيثٍ غَيْرِهِ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 حيران له أصحاب يدعونه إلى الهدى ائتنا قل إن هدى الله هو الهدى وأمرنا لنسلم لرب العالمين আপনি বলে দিন আমরা কি আল্লাহ ব্যতীত এমন বস্তুকে আহ্বান করব যে আমাদের উপকার করতে পারে না এবং ক্ষতিও করতে পারে না আর আমরা কি পশ্চাৎ পদে ফিরে যাব এরপর যে আল্লাহ আমাদেরকে পথ প্রদর্শন করেছেন ওই ব্যক্তির মতো যাকে শয়তানরা বনভূমিতে বিপদগামী করে দিয়েছে সে উদ্ভ্রান্ত হয়ে ঘোরাফেরা করছে তার সহচররা তাকে পথের দিকে ডেকে বলছে এসো আমাদের কাছে আপনি বলে দিন নিশ্চয় আল্লাহর পথে সুপথ আমরা আদিষ্ট হয়েছি যাতে স্বীয় পালনকর্তার আজ্ঞাবহ হয়ে যাই وأن أقيموا الصلاة واتقوه وهو الذي إليه تحشرون وهو الذي خلق السماوات والأرض بالحق ويوم يقول كن فيكون قوله الحق وله الملك يوم ينفخ في الصور এবং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 না তাদের জন্যই শান্তি এবং তারাই সুপথকামী এটি ছিল আমার যুক্তি যা আমি ইব্রাহিমকে তার সম্প্রদায়ের বিপক্ষে প্রদান করেছিলাম আমি যাকে ইচ্ছা মর্যাদায় সমুন্নত করি আপনার পালনকর্তা প্রজ্ঞাময় মহাজ্ঞানী ووهبنا له إسحاق ويعقوب كلا هدينا ونوحا هدينا من قبل ومن ذريته داود وسليمان وأيوب ويوسف وموسى وهارون আমি তাকে দান করেছি ইসহাক এবং ইয়াকুব প্রত্যেককেই আমি পথ প্রদর্শন করেছি এবং পূর্বে আমি নুহকে পথ প্রদর্শন করেছি তার সন্তানদের মধ্যে দাউদকে সোলাইমানকে আয়ুবকে ইউসুফকে মুসাকে ও হারুনকে এমনিভাবে আমি সৎকর্মীদের প্রতিদান দিয়ে থাকি وزكريا ويحيى وعيسى وإلياس كل من الصالحين وإسماعيل واليسع ويونس ولوطا وكلا فضلنا على العالمين আরো জাকারিয়াকে ইয়াহিয়াকে ইসাকে এবং ইলিয়াসকে তারা সবাই পুণ্যবানদের অন্তর্ভুক্ত ছিল এবং ইসমাইলকে ইয়াশাকে ইউনুসকে লুতকে প্রত্যেককেই আমি সারা বিশ্বের উপর গৌরবান্বিত করেছি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 রয়েছে ইমানদারদের জন্য وجعلوا لله شركاء الجن وخلقهم وخرقوا له بنين وبنات بغير علم তারা জিনদেরকে আল্লাহর অংশীদার স্থির করে অথচ তাদেরকে তিনি সৃষ্টি করেছেন তারা অজ্ঞাতবশত আল্লাহর জন্য পুত্র ও কন্যা সাব্যস্ত করে নিয়েছে তিনি পবিত্র ও সমুন্নত তাদের বর্ণনা থেকে